আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ তাবির করা খেজুর গাছ বিক্রি করলে তার ফল হবে বিক্রেতার যদি ক্রেতা শর্তারোপ না করে